হচ্ছে মোতার বিবাহ মোতার বিবাহ মানে টেম্পোরারি হ্যাঁ ক্ষণস্থায়ী বিবাহ হ্যাঁ ক্ষণস্থায়ী বিবাহ একদিনের জন্য দুই দিনের জন্য কয়েক ঘন্টার জন্য তিন দিনের জন্য এক মাসের জন্য যতদিন বিদেশে আছি এখানে সৌদি আরব ততদিনের জন্য বিয়ে এই সমস্ত বিয়ে তারপরে তুমি যখন তোমার দেশে যাবে তুমি চলে যাও আমি আমার দেশে চলে যাব যেমন অনেকে এইরকম বিয়ে করে যদি একটা হচ্ছে যে যদি প্রকাশ সে এইরকম বলে সরাসরি স্পষ্ট ভাষায় যে আমি পাঁচ বছরের জন্য বা যতদিন বিদেশে তোমার এখানে আছি তুমি আছো ততদিনের জন্য বিয়ে যখন তুমি দেশে চলে যাবে আমাদের বিয়ে শেষ অথবা আমি দেশে চলে যাবো বিয়ে শেষ কেউ কারো দেশে যাবে না যদি এটা বলে তো এটা হচ্ছে নেকাহে মোতা আর যদি না বলে বিয়ে করার সময় বাজিক বিয়ে করলো কিন্তু ভিতরে ভিতরে মনে আছে মনে এই অসৎ নিয়তি আছে যে বিয়ের সময় তো ক্লিয়ার করিনি ও হয়তো মহিলাও জানে যে স্থায়ীভাবে আমাকে নিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে কিন্তু ওই পুরুষের মনে অসৎ নিয়ত আছে যে আমি যখন দেশে যাব তখন আর এই মহিলাকে নিয়ে যাব না কোথায় ফিলিপিন ওকে আর দেশে নিয়ে গেলাম কি হ্যাঁ অনেকে ফিলিপিনও বিয়ে করে শ্রীলঙ্কা বিয়ে করে বা অন্য দেশের বিয়ে করে এখানে তো যদি ভিতরে ভিতরে নিয়ত থাকে তো সেটা আর না হইলেও সেটা জায়জ কিনা এ বিষয়ে দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে সেই বিয়েও জায়জ নাই সেই বিয়েও জায়জ নয় বিয়েতে প্রথম নিয়ত থাকতে হবে সৎ যে একে নিয়ে আমি সংসার করব। আল্লাহ যদি এমন কোন কারণ পয়দা না করে দেয় যেই কারণে আর স্ত্রীকে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না বা রাখা যাচ্ছে না দিনই কারণ হোক অথবা দুনিয়াবি কারণ হোক অথবা সে যদি আমার কাছ থেকে তালাক না নেয় তো আমি একে নিয়ে সংসার করবো এই নিয়তে বিয়ে করতে হবে স্পষ্ট তাহলে এই ক্ষেত্রে বিয়ে তাহলে তিন রকমের বললাম শরীয়তি বিয়ে হচ্ছে যে যাকে বিয়ে করবেন তাকে নিয়ে আপনার নিয়ত কি থাকবে যে আমি সারা জীবন আমি একে নিয়ে সংসার করব যদি এমন কোন কারণ তৈরি না হয়ে যায় তালাক দেওয়ার বা তার তালাক নেওয়ার তাহলে একে নিয়ে সংসার করবে এটা হচ্ছে শরীয়তি বিয়ে আর দুটো বিয়ে বললাম সেগুলি কি একটা বিয়ে হচ্ছে এর বিপরীত হ্যাঁ একটা নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা যে আমি তোমাকে এত টাকার বিনিময়ে এতদিনের জন্য বিয়ে করলাম তারপরে তুমি কে আর আমি কে কোনো সম্পর্ক নেই হ্যাঁ স্পষ্ট ভাষা এরকম বিয়ে করা মোতার বিবাহ এটা হচ্ছে নিকাহল মতো আজকের বিষয়বস্তু আর একটা হচ্ছে মাঝামাঝি অন্তরে আছে যে আমি যতদিন আছি বা যতদিন আমার স্বার্থ আছে রাখবো কিন্তু একে চিরকাল রাখবো না যেমন উদাহরণ দিলাম যে বিদেশে এখানে আছি আমার প্রয়োজন সেজন্য বিয়ে করলাম কিন্তু দেশে আমার স্ত্রী আছে অথবা দেশে গিয়ে আবার দেশের মেয়ে বিয়ে করবো একে নিয়ে যাব না নিয়ত আছে যে রাখবো না এইরকম নিয়তে বিবাহ করা এই বিয়ে যে মাঝামাঝি যেটা বললাম শেষখানে যেটা বললাম এই বিয়ে নিয়ত আছে যে রাখবো না কিছুদিন পরে কিন্তু বিয়ে করছি এই বিয়ের সঠিক মত হচ্ছে যে হারাম এটি কিন্তু কিছু আলম এটাকে জায়জ করেছে জাহেজ মোটে হতে পারে না যেই ব্যক্তি জায়জ করেছে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার মেয়ের ক্ষেত্রে আপনি রাজি হবেন কেউ যদি আপনার মেয়ের ক্ষেত্রে এরকম অসৎ নিয়ত থাকে রাখে যে পাঁচটা বছরের জন্য বিয়ে করি তারপর রাখবো না দেবেন না আপনি ক্ষতিগ্রস্ত আপনার মেয়ে ক্ষতিগ্রস্ত তাহলে যখন আপনার মেয়ে আপনার বোন আপনার বংশের কোন মেয়ে ক্ষতিগ্রস্ত আপনি বুঝতে পারছেন তাহলে কি করে এর বৈধতার আপনি ফতোয়া দিচ্ছেন সুতরাং এই ফতোয়া দেওয়া যায় নয় কোন একজন বড় আলেম এই ফতোয়া দিয়ে ভুল করেছেন নাম বলছি না রহেমাহুল্লাহ এই ভুলটি তার দ্বারা হয়েছে আর একজন বড় আলেম এর বিরুদ্ধে শক্ত ভাষায় বলেছেন যে এটা কখনো জায়জ নয় অথচ যিনি তার বিরুদ্ধে বলেছেন তিনি তার ছাত্র তো কথা হচ্ছে যে কোন বড় আলেম একটা ফতুয়া যদি দিয়ে দেয় তাহলেই যে জায়জ হয়ে যাবে জরুরি নাই আমাকে তখন দেখতে হবে যে এটা আসলে কি কোরআন এ বাহাদিস সম্মত কোরআন এ হাদিসে বিবাহর সংজ্ঞা কি বিবাহের লক্ষ্য উদ্দেশ্য কি বিবাহ কোন নিয়তে করা উচিত এবং ইসলামে লাজারার আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না আপনি তো নিজে ক্ষতিগ্রস্ত হবেন না সেই জন্য আপনি এখানে বিয়ে করে ফেললেন কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করে পাঁচটা বছর পরে বা একটা বছর পরে আমি ছেড়ে দিয়ে টান দেবো এতে ক্ষতিগ্রস্ত করলেন ইসলামে এর কোনো অবকাশ নেই এটা নবী সাল্লামের হাদিস এটা হচ্ছে ইসলামের একটি মৌলিক নীতিমালা কায়দা যে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না আর অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না তাহলে আমাদের বিষয়বস্তু হচ্ছে আর বিবাহ যেই বিবাহ শিয়াদের কাছে সবচেয়ে বড় সবের কাজ এই বিবাহ বিবাহ না এটা হচ্ছে ব্যবিচার জেনা এই জেনা করা তাদের কাছে সবচেয়ে বড় নেকির কাজ তাদের ধর্মীয় কিতাবগুলি তো রয়েছে কেউ যদি একবার মতা করে তাহলে তার মর্যাদা তার ফজিলত কি হোসাইনের মর্যাদা পাবে হোসেনের মর্যাদা হোসেন হাসানের চাইতে ছোট তো আর কেউ যদি দুইবার মোতা করতে পারে তাহলে হাসানের মর্যাদা পাবে আর কেউ যদি তিনবার বিবাহ করতে পারে তাহলে আলীর মর্যাদা পাবে তাহলে ফাইভ স্টার হোটেলে গিয়ে একদিনের জন্য বুকিং আর তার সাথে জেনারও বুকিং হ্যাঁ হ্যাঁ বা বেশাখানায় যাও এগুলি তো হচ্ছে নেকাহমতা নেকাহমতা তো আল্লাহ ফাকরাবুল আলমী এদেরকে হৃদায়ত দান করেন হ্যাঁ এরা ইসলামের বড় শত্রু ঘরের শত্রু এবং যেই ধর্মে এত নিকৃষ্ট নোংরা কাজকে সবের কাজ বলা হয় সেই ধর্মের অসারতা সম্পর্কে এর বেশি আল বলার কোনো প্রয়োজন করে না আর তাদের যে বদাকিদা সিরকি কুফরি আর সাহাবাই কেরামদেরকে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন হ্যাঁ জ্ঞান করা বা তাদেরকে ধারণা রাখা বিশ্বাস রাখা তাদের বিশ্বাস যে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন অবকার উমার তাহলে এই শিয়া ধর্ম কোন ধর্ম ইরানি ধর্ম হুসিদের ধর্ম আর যতগুলি পৃথিবীর রাফেজি শিয়া রয়েছে বাসারের ধর্ম সিরিয়ান এইসব রাফেজি শিয়া বা নসাইরিদের ধর্ম বোহরাদের ধর্ম আগাখানিদের ধর্ম যদিও তাদের বহু বিভিন্ন ফিরকা রয়েছে আর এক এক ফিরকার এক এক ফিরকার চাইতে নোংরা নিকৃষ্ট একবারে আল্লাহ পাক রব্বুল আলমিনা শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সহি আকিদার মুসলিম বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আমা ফিল ছাড় দিয়েছেন আওতাসের বছর আওতাসের যুদ্ধ হয়েছিল আওতাসের যুদ্ধ আওতাস কাকে বলে এটা ভাষ্যকারের ভাষায় শোনাই মক্কা বিজয় করলে রসুল্লাহাম কোন হিজড়িতে অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পরে পরে হোনাইনের যুদ্ধ মক্কা বিজয় যখন হইল তো তখন তাইফের আশেপাশে বিশেষ করে সবচেয়ে বড় বংশ ছিল হাওয়াজেন বংশ এরা বলল মক্কার লোকেরা এরা যুদ্ধবিদ্যা বুঝে না এই জন্য মোহাম্মদ এদেরকে হারিয়ে দিতে পেরেছে আর মক্কা দখল করে নিল আমাদের সাথে পাল্লা পড়লে না বুঝতে পারতো যে কি খবর আছে এই যখন এরা একটু হুমকি দিল আর সাহস দেখালো নবী করিম সাল্লাম বললেন যে মক্কা বিজয়ের পরে এখন এই হাওয়াজান গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তায়েফ এলাকায় যেতে হবে হোনাইন নামক স্থানে গিয়ে এই যুদ্ধ ঘটেছিল সেই যুদ্ধকে হ্যাঁ, হোনাইনের যুদ্ধ গাজওয়ায় হোনাইন বলা হয়েছে যে হোনাইনের কথা সুরা তবাতে এসছে হ্যাঁ হোনাইন ইজ আজাবাদ কুম কাজেরাত কুম হোনাইনের নাম আল্লাপাক সুরে তবাতে উল্লেখ করেছেন যে তফসির আমাদের সুরে তবাই অলরেডি হয়ে গেছে নবী করিম সাল্লাহাম যখন হাওয়াজেন গোত্রকে নামক স্থানে পরাজিত করলেন ইনতাহা বাদ ফরুল এল আওতাস তাদের কিছু লোকেরা এই কাফেররা পালিয়ে গিয়ে আওতাস নামক স্থানে আশ্রয় নিল আর সেখানে তারা একত্রিত হইল ওতেজা মৌফি ফাবাসাফি আসারিম সারিয়াতান আলিহা আবু আমের আল আশারি তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি অভিযান পাঠালেন রসুল্লাহাম যাদের নেতৃত্ব দিচ্ছিলেন আবু আমের আশআরি রাজি আল্লাহ সেখানে একটি যুদ্ধ সংগঠিত হয় হেয়া ইমতেদাদুল্লে গজওয়াতে হোনাইন ফি জামান মাকান সময়কালের দিক থেকে আর স্থানের দিক থেকে সেটা একটি হোনাইনের যুদ্ধের অংশ বিশেষ হোনাইনের যুদ্ধের পরে পালিয়ে গিয়ে যে আশ্রয় নিয়ে লোকেরা ছিল তাদের বিরুদ্ধে জেহাদটি কাছাকাছি জায়গায় ছিল তাহলে হনাইনের আশেপাশেই তাইফের এলাকায় ওয়ালাইউজাদুল আন মাকানুন বেহাজ আল আওতাস নামের কোন স্থান চোদ্দশো বছর পরে ভাষ্যকার যেহেতু এই দশ বিশ বছর আগের বলছেন যে এই নামে তাইফ এলাকায় কোন জায়গা খুঁজে পাওয়া যায় না সৌদি আরবের লোক তো সুতরাং জানছেন যে আওতাস নামের কোন জায়গা তো নেই তবে একটি জায়গা সম্পর্কে ওখানকার স্থানীয় লোকেরা বেদুইনরা বলছে এই জায়গাটি আওতাস ছিল যেখানে নবী সাল্লামের এই আওতাসের জেহাদ হয়েছে ওয়াইনামা কার আলী বাজুসেকাত আল মুতালেইনা মিন সুক্কানে তিলকাল মিন তাকা এই তায়েফের আশেপাশের বাসিন্দারা যারা তাদের মধ্যে যারা আস্থাভাজন তাদের কিছু লোকেরা যারা স্থান সম্পর্কে ওইসব এলাকা সম্পর্কে ভালো জ্ঞান রাখে তারা আমাকে জানিয়েছে আন্নাল আন্না আওতাস এই আওতাস নামক স্থানকে আজকাল বোহাইতা বলা হয় বোহাইতা বলা হয় যেটা বলছে আল ওয়াকেয়াত বাইনা সাইলিল কবির ও বাইনা নাখলা আল ইয়ামানিয়া যখন মক্কার দিক থেকে আপনি তাইফ পার হয়ে আসবেন তখন একটি জায়গা হচ্ছে আসাইল কবির সাইল কবির কোনটিকে বলা হয় কারনুল মানাজ যেটা নাম নবিসের মানে কি ছিল কারনুল মানাজেল এখন ওই জায়গার নাম হচ্ছে আসাইলুল কবির বড় সাইল যেখানে মিকাতের মসজিদ রয়েছে মিকাতের মসজিদের এলাকা এটা হচ্ছে সাইল কবির আর একটি জায়গা হচ্ছে নাখলা ইয়ামানিয়া দেখবেন নাখলা বলে ওখানে মাহাত্মাত নাখলাও আছে বা নাখিল আছে যাই হোক নাখলা নামে একটি এলাকা আর রয়েছে যেটা তাবো আন মক্কা তা সারকার মক্কার পূর্ব দিকে আনুমানিক ষাট কিলোমিটার দূরে আনুমানিক ষাট কিলোমিটার দূরে ভাষ্যকার বলছেন এই নামটি হতে পারে যে এই আওতাসের নামটি পরিবর্তন হয়ে বোহাইতা এই জায়গার নাম হয়েছে যেটা সাইলে কাবির কারণে মানাজেল আর নাখলা ইয়ামানিয়া নামক এই দুই স্থানের মাঝামাঝি এলাকায় রয়েছে এই যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কি করেছিলেন ছাড় দিয়েছিলেন আওতাসের বছর মানে অষ্টম হিজড়ি শেষ দিকে মক্কা বিজয় হলো কোন মাসে রমজান মাসে ঠিক না হনানের যুদ্ধ হয়েছে সোয়াল মাসে হনানের যুদ্ধ হয়েছে সোয়াল মাসে আর জিল কাদা চলে এসছে ওখান থেকে ফিরতে নবী করিম সাল্লাম তো এখানে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মের সাহাবি নেতৃত্বে এই অভিযান এই যুদ্ধ হয়েছিল আওতাসে এই আওতাসের বছর মানে মক্কা বিজয়ের পরে এই বছর অষ্টম হিজড়ি শেষ দিকে সওয়াল মাস মানে শেষ দিকে অষ্টম হিজড়ির তিন দিনের জন্য ছাড় দিয়েছিলেন কিসে ফিল মোত আতি মোত আর বিবাহের ক্ষেত্রে নবী করিম অনুমতি দিয়েছিলেন সাহাবিরা মদিনায় নিজের পরিবার ছেড়ে এসছেন আর তাদের প্রয়োজন রয়েছে যে মানুষের প্রয়োজন থাকে যৌবনে সেই প্রয়োজন রয়েছে সুতরাং মোতার বিবাহের অনুমতি তিন দিনের জন্য রসুল্লাহ সাল্লাম ওই বছরে দিয়েছিলেন সোম্মা নাহা আনহা অতপর নবী সাল্লা সাল্লাম নিষিদ্ধ করে দেন যে আর চলবে না এটা কেমত পর্যন্ত হারাম রহ মুসলিম হাদিস সহি মুসলিমে রয়েছে হাদিস কোথায় রয়েছে সহি মুসলিমে রয়েছে এই মোতার বিবাহ সম্পর্কে আর কয়েকটি হাদিস আছে সবগুলি তর্জমা ব্যাখ্যা করে নিয়ে তখন মোতার বিবাহ সম্পর্কে যা বলার বলবো দ্বিতীয় হাদিস মোতার বিবাহ সম্পর্কে আলী রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন নাহা রসুল আনিল মোত আতে আমা খাইবারা মোত্তাফাকুন আলী রসুল্লাহাম নিষেধ করেছেন মোতার বিবাহ করতে খাইবারের বছরে খাইবারের যুদ্ধ আবার কোন বছর হয়েছিল সিরাতুন নবী সম্পর্কে কেউ জানছেন না কেমন কথা হইল হ্যাঁ নবীর জীবনী যদি না জানে কেমন করে হবে কমপক্ষে যুদ্ধগুলো হ্যাঁ বছর ওয়াইজ কোন কোন বছরে যুদ্ধগুলি হয়েছে এগুলো একজন মুসলিমকে জানতে হবে সংক্ষেপে নবী সাল্লা হিজরত করে আসলেন ভালো করে ধারাবাহিক একটু মনে রাখবেন দ্বিতীয় হিজড়িতে বদরের যুদ্ধ তৃতীয় হিজড়িতে অহদের যুদ্ধ জি চতুর্থ যুদ্ধে ওহদে এরা ক্ষয়ক্ষতি করে গেল কাফের আর বলল যে ওহদে তো আমরা ক্ষয়ক্ষতি করতে পারলাম কিন্তু বদরে যেহেতু আমাদের নেতারা মারা গেছে বদরে আবার বদলা নেব এসো তোমাদের সাথে লড়াই বদর হবে এই জন্য আর এক বদরের এই আর এক বদরের কথা চতুর্থ হিজড়িতে কিন্তু এই যুদ্ধ সংগঠিত হয়নি তারপরে পঞ্চম হিজড়ি পঞ্চম হিজড়িতে খন্দক হয় খন্দকের যুদ্ধ হয় ষষ্ঠ হিজড়িতে হ্যাঁ হোদাইবিয়া সন্ধি মক্কা নবী শাসন উমরা করার জন্য সাহাবাই কেরামকে ঢুকতে দিলেন নবীকে ঢুকতে দিলেন না এই বছর ফিরে চুক্তি করে ফিরে চলে আসলেন আগামী বছর এসে তুমি ওমরা করে যাও তার পরের বছর ওমরাতুল কাজা মানে যেই চুক্তির ভিত্তিতে ওমরা করার জন্য তিন দিন প্রবেশের চুক্তি ছিল তিন দিনের জন্য যাওয়ার ওই যে তিন দিন থাকবে ওখানে গিয়ে মুসলিমরা এই চুক্তিতে রাজি হয়েছিল মক্কার কাফেররা তার ভিত্তিতে নবী সাল্লাম তিন দিনের জন্য গিয়ে মক্কা থেকে ওমরা করে এসেছেন সপ্তম হিজড়ি আর ওই সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধ হয় অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হয় জি নবম আর অষ্টম হিজড়ির শেষ দিকে সওয়াল মাসে হনেনের যুদ্ধ হয় আর তারপরে নবম হিজড়িতে তবুকের যুদ্ধ হয় নবম হিজড়িতে তবুকের সফর হয় নবী করিম দশম হিজড়ি আর নবম হিজড়িতে আবকা সিদ্দিক রাজিয়াল্লাহ মাসে হজ হয় আর সেখান থেকে মুশ্রেকদেরকে বারণ করা হয় যে এরপর আর কোন মুশ্রেক যেন না আসে আর ওলঙ্গ যেন কেউ এসে মক্কার কাবা ঘরে অফ না করে দশম হিজড়িতে রসুল্লাহামের বিদায় হজ হয় আর দশম হিজড়িতে বিদায় হয়ে যাওয়ার পরে নবী সাল্লাম ফিরে আসলেন জিল হজ মাসে দশম হিজড়ি শেষ হলো তারপরে মোহরম সফর আর বারো রবিউল আউ্বালে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এন্তেকাল হয়ে গেল যখন নবী সাল্লাম এতেকালের কথা আসলো তো নবী সাল্লাহ সাল্লামের এতেকাল কোন তারিখে বারো রবি এতে কিন্তু উম্মতে মুসলিম আর কোনো দ্বিমত নেই যে নবীর এতেকাল হয়েছে রবিউল আহ্বাল মাসের কত তারিখে বারো তারিখে তো বারো তারিখে নবী এতেকাল করেছেন এতে উম্মতে মুসলিম আর কোন আলেমের দ্বিমত নেই একটি মত কারণ নবী সাল্লাম এতেকালের দিন তো জানবে কারণ এখন তিনি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সবাই মুখস্থ রেখেছে কিন্তু যেই দিন তার জন্ম হয় কেউ তো জানতো না যে এই লোক কে হবে সুতরাং এটা মুখস্থ রাখার না তার পরিবারের লোকদের মধ্যে ওই শিক্ষা ছিল অতটুকু না প্রয়োজন ছিল না তারাই কল্পনা করেছিলেন যে আমাদের এই ছেলে নবী হবে শেষ রসুল হবে সুতরাং তারিখটা একটু লিখে রাখি মনে রাখি গনে রাখি কিছুই করেননি যার ফলে কয়েকটি মত রয়েছে নবী সাল্লা সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে যেই জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে সেই জন্ম তারিখে ঈদে মিলাদুন্নবী করার জন্য এত বিদাতের বাড়াবাড়ি আর সেটা আবার করলো কোন দিনে নবী সাল্লা সাল্লামের এতেকালের দিনে আপনার মা মারা গেছে বাড়িতে আর আপনার প্রতিবেশী আমরা যদি সেদিন ধুমধাম করে হ্যাঁ ঈদ মিলাদ ঈদ মানে কি ঈদ মানে ধুমধাম নয় ঈদ মানে উৎসব ঈদ মানে খুশি তো নবীর ইন্তেকালের জন্য উৎসব করা খুশি করা এটা নবীর মিত্রদের কাজ নবীর যা যা নবী প্রেমিক যারা তাদের কাজ নবীর আশেকে রসুলদের কাজ না নবীর দুশ্মনদের কাজ চিন্তা করেন আর একটি কথা বুঝেন একটি ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট সৌদি আরবের একজন বড় আলেম সাফার হাওয়ালি তিনি লিখেছেন এটা মনে রাখবেন যে নবীর সবচেয়ে বড় দুশ্মন কোন জাতি ইহুদিরা ইহুদিরা হচ্ছে নবী সাল্লামের সবচেয়ে বড় দুশ্মন নবী সাল্লাহ সাল্লামকে কয়েকবার করে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে ইহুদিরা নাই বিষ দিয়ে না হয় ওই দেয়ালের উপরে ছাদের উপরে চড়ে পাথর ফেলে দিয়ে হ্যাঁ বিভিন্নভাবে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে নবী করিম সাল্লাহ সাল্লামকে নবী করিম সাল্লা সাল্লামের যখন সবচেয়ে বড় শত্রু ইয়াহুদিরা তো তার ইন্তেকালে সবচেয়ে বেশি কে খুশি হয়েছে তাহলে বোঝা গেল যে পৃথিবীতে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার মৃত্যুতে কিছু লোক খুশি হয় না হবেই খুশি তাই না যতই ভালো মানুষ হয়ে যান যতই বড় ভালো মানুষ হয়ে যান আপনার ক্ষয়ক্ষতিতে অথবা আপনার মৃত্যুতে কিছু লোক আছে যারা কি হবে খুশি হবে আনন্দিত হবে এতে যায় আসে না এতে যায় আসে না তারা বাতিলপন্থী যদি হয় তো আপনার কোনো পরোয়া নেই তাদের খুশি হওয়াতে আপনার কোনো ক্ষতি নেই নবী করিম সাল্লামের ইন্তেকালে ইয়াহুদিরা খুশি হয়েছে সুতরাং একজন সহি আকিদার আলেম দিন সহি আকিদার দায়ী দুনিয়া থেকে যদি বিদায় নেই বা তার কোনো ক্ষয়ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত হয় পার্থিব দিক থেকে বিদাতি ক্ষতি বিদাতি খুশি হতে পারে হতে পারে কি পারে না কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে সুন্নাতল্লাহ মানব জাতির ইতিহাসে রসুল্লাহামের ইন্তেকালে কাফের ইয়াহুদিরা খুশি হয়েছে সবচেয়ে বড় দুশ্মন বেশি খুশি হয়েছে ঠিক কিনা জি হ্যাঁ যখন বারো রবিউল আউ্য়াল ইহুদিদের খুশির দিন কার খুশির দিন আমি মিলাদ নবী সম্পর্কে একটা নতুন আলোচনা আজকে দেখে দিচ্ছি এখানে যখন আলোচনা আসলো নবীর জীবনী বা সিরাজ সম্পর্কে আলোচনা আর বারো রবিউল আউ্ল এই গত গতকালকে গিয়েছে বাংলাদেশে তাই না আর খুব ছুটি ছাটি আর ঈদ মিলাদ নবী আর শুধু তাই না বলছে যে আমাদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদ এ মিলাদ নাকি যেই ঈদ যেই ঈদ আল্লাহ দেননি রসুল দেননি হ্যাঁ সাহাবাই কেরামরা দেননি খোলাফে রাশেদের দেননি চার ইমামও দেননি আবু হানিফাও দেননি শাফিও দেননি মালিকও দেননি আর আহমদও দেননি আরে হানাফি ভাইরা বলুক তো যে আবু হানিফা এই ঈদ দিয়েছেন তিনি স্বপ্নেও দেখেননি যে মিলাদুলনবীর ঈদ শুরু হবে কারণ তার এন্তেকাল দেড়শো হিজড়িতে হয়ে গেছে তার অনেক পরে হ্যাঁ তারও কয়েকশো বছর পরে এই মিলাদুলনবী শুরু হয়েছে তাহলে নবী সাল ইন্তেকালের দিনে ধুমধাম করা এটা কাদের কাজ ইহুদিদের কাজ ইহুদিদের ষড়যন্ত্রে তারা যে কত সাকসেস শোনেন ভালো করে এই মিরাদ নবী কারা শুরু করেছিল কারা শুরু করেছিল প্রথম শিয়া রাফিজিরা শুরু করেছে হ্যাঁ? ওবাইদি এই জাতিকে কি বলা হয় ওবায়দুল্লাহ বিন মামুন আল কাদ্দাহ নামে যে শাসক মিশরের হয়েছিল প্রথম এরা বংশগত ইহুদি ছিল এবং ইহুদি ধর্ম থেকে এরা মোনাফেক বাহ্যিক শুধু ইসলাম গ্রহণ করেছিল কিন্তু ইসলামের বিরুদ্ধে আর মুসলিমের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে তাদের দুশ্মনী অন্তরে একবারে ভরা ছিল ভরপুর ছিল যার ফলে এরা যখন মিশর তারা দখল করল তখন তারা কয়েকটি জন্মবার্ষিকী পালন করা শুরু করল জন্মবার্ষিকী নাম দিল কিসের নাম দিল কি জন্মবার্ষিকী পালন করছি মিলাদুল নবী মানে নবীর জন্মদিবস পালন করছি কারণ ওখানে যদিও এই মোনাফেক ইহুদিগুলো শিয়া শাসক হিসাবে নিজেদের নাম ফাতেমে দিয়েছিল মানুষের মন জয় করার জন্য নিজের নাম কি দিয়েছিল জামানা ফাতেমি বংশ কারণ ফাতেমা রাজি আল্লাহ তার নাম যদি ব্যবহার করতে পারি তাহলে সন্নিদেরকেও আমরা কমপক্ষে ঠান্ডা রাখতে পারবো জামানা ফাতেমার বংশ কিন্তু ফাতেমার বংশের সাথে তাদের কোন সম্পর্ক নেই এরা হচ্ছে ওবায়দুল্লাহ বিন মামুন আল কাদ্দা ওবাইদি বংশের লোক এরা ছিল ওবাইদি আসলে তারা ইয়াহুদি ইসলাম গ্রহণ করে শাসন ক্ষমতা দখল করে মেসরের দেশের মেজরিটি হচ্ছে সন্নি এদের উপর হুকুমত চালাইতে হবে যদি বলি যে নবীর ইন্তিকালের দিনে আমরা আনন্দ ফুর্তি করছি তো ওই সন্নিরা মেনে নেবে না তখন ষড়যন্ত্র করে নাম দিল কি মিলাদুল নবী নাম দিল কি নবীর জন্মবার্ষিকী পালন করছি নবীর জন্মে তোমরাও খুশি আমরাও খুশি কিন্তু ভিতরে ভিতরে ওদের উদ্দেশ্য হচ্ছে যে নবীর হ্যাঁ মৃত্যু দিবস হচ্ছে বারো রবিউল বারো রবিউল আমরা এই ধুমধাম করব তার মানে আমরা নবীর ইন্তেকালে খুশি প্রকাশ করছি আনন্দ করতে চাইছি এই অসৎ উদ্দেশ্য ভিতরে রেখে সুন্নিদেরকে শিখিয়ে দিল আবিদাতিদেরকে আর শিয়াদেরকে সাধারণদেরকে বুঝিয়ে দিল যে আমরা ঈদে মিলাদুন্নবী করছি এই দিনে গোটা মেসরের অফিস আদালত আর কাজকর্ম সবকিছু বন্ধ বুঝলেন উদ্দেশ্য তাদের কি উদ্দেশ্য হচ্ছে নবীর এতেকালে আনন্দ ফুর্তি করা আনন্দ ফুর্তি করা তাহলে যারা বারো রবিউল আউ্বালে ঈদে মিলাদুন্নবী করছেন নবীর ইন্তেকালে আনন্দ ফুর্তি করে কাদের অনুসরণ করছেন এক নম্বরে রাফেজি শিয়াদের ওবায়দীদের অনুসরণ করছেন দুই নম্বর এরা আসলে এরা ভিতরে হচ্ছে ইয়াহুদি সুতরাং ইয়াহুদিদের অনুসরণ করছেন আর আপনারা রসুল্লাহামের এবং তার পরিবারের উপর সবচেয়ে বড় মুসিবত তার সাহাবাই কেরামদের উম্মতে মুসলিমার উপর সবচেয়ে বড় মুসিবত হচ্ছে রসুল্লাহামের দুনিয়া থেকে বিদায় হওয়া ইন্তেকাল তার উপর আনন্দ ফুর্তি করছেন ঈদ উৎসব করছেন তাহলে কত ভালো কাজ করছেন না কত বড় অন্যায় কাজ করছেন একটু চিন্তা করুন বিবেক করুন সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করুন এবং নিজেদের সংশোধন করুন আর সঠিক পথে ফিরে আসার চেষ্টা করুন কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন আর সালাফে সালেহিনদের তরিকার দিকে ফিরে আসুন আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন বলছিলাম যে খাইবার হয়েছিল কোন হিজড়িতে সপ্তম হিজড়িতে তাহলে তো রসুল্লাহাম মোতার বিবাহ নিষেধ করলেন আমা খাইবার খাইবারের বছর তাহলে সপ্তম হিজড়িতে এই হাদিস কি বলে যে সপ্তম হিজড়িতে রসুল্লাহাম মোতার বিবাহ যে যে ক্ষণস্থায়ী বিবাহ করা কে নিষেধ করে দিলেন আর আগের হাদিস কি বলে যে অষ্টম হিজড়ির শেষ দিকে আওতাসের বছর তার মানে অষ্টম হিজড়ির শেষ মক্কা বিজয়ের পরে হোনাইন যুদ্ধের পরে রসুল্লাহ সাল্লাম কি করেছেন হ্যাঁ মোতার জন্য তিন দিনের অনুমতি দিয়েছেন দুই হাদিসে যদি সমন্বয় করা হয় তো কেমন করে করতে হবে জি বাকি হাদিসগুলি পড়েনি সেই হাদিসগুলি কোন দিকে যায় সপ্তম হিজড়ির দিকে যায় না অষ্টম হিজড়ির শেষ দিকে এই আওতাসের বছরের দিকে যায় আর একটি হাদিস এই হাদিস তো রয়েছে মোত্তাফাক বোখারি মুসলিমে আরো আলী রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছে আন্না রাসুল আল্লাহ আগের হাদিস গুলোতে শুধু মোতা মোতা মোতা মোতা মানে ভোগ করা সম্ভোগ মোতা মানে কি হচ্ছে সম্ভোগ সেটা নারী সম্ভোগ জি এখানে নিশা শব্দটি স্পষ্ট চলে এসছে রসুল্লাহ সাল্লা নিষেধ করেছেন নারীদের সাথে মোত করতে মানে ক্ষণস্থায়ী বিবাহ করতে নিষেধ করেছেন ও আন আকলিল হমরিল আহলিয়াতে এবং পালিত ঘরের গাধার গোস্ত খেতে পালিত গাধা পালিত গাধা মানে যে গাধাকে আমরা গাধা বলি যে গাধাকে আমরা গাধা বলি আর একটা গাধা আরবরা গাধা বলে কিন্তু আমরা বাংলা ভাষায় গাধা বলি না সেটাকে আমরা নীলগাই বলি সেটা কি বলি নীলগাই বলি সেটা হচ্ছে আল হেমার আল ওয়াহশি হেমার অহসি মানে জঙ্গলি গাধা শাব্দিক অর্থ হচ্ছে কি হেমার মানে গাধা আর ওয়াহসি মানে জঙ্গলি বন বন গাধা এক কথায় তো বন গাধা যদি বলা হয় তো আমাদের দেশের মানুষ বুঝবে না কিন্তু আরব বুঝবে যে বন গাধা মানে নীলগাই তো নীলগাই খাওয়া জায়েজ আছে নীলগাই খাওয়া জাহেজ রয়েছে নবী করিম সাল্লা বলেছেন এ হাদিসের অনুবাদ করতে গিয়ে অনেক অনুবাদকরা রয়েছে যারা অনুবাদের হক আদায় করতে জানে না আরবি ভাষার সাথে এমন করে বাংলা ভাষা মিলিয়ে বলতে যাতে বাঙালি অর্থটা পড়লে বুঝে অর্থ করেছে কোন একটি কিতাবে হাদিসের তর্জমা করতে গিয়ে বলছে যে জঙ্গলি গাধা রসুর উল্লাস খাওয়ার অনুমতি দিয়েছেন মানে বাবন গাধা তো জঙ্গলি গাধা মানে তাহলে গাধা খাওয়া যায় কত লোক যে এসব প্রশ্ন করে ওই সব তর্জমা হাদিসের তর্জমা পড়ে যে জঙ্গলি গাধা খাওয়া যায় একটা কিতাব পড়েছি গাধা খাওয়া যায় না গাধা খাওয়া হারাম যেই গাধা বাংলা ভাষায় গাধা বলা সেই গাধা খাওয়া হারাম আর জঙ্গলি গাধার শব্দটি আরবরা যেটা ব্যবহার করে থাকে হেমার ওহাসি সেটা আমাদের নীল গাছ সেটাকে আমরা গাধা বলি না সুতরাং গাধা দিয়ে অর্থ করলে হবে না সেখানে অর্থ কি করতে হবে ভাব অর্থ করতে হবে বলতে হবে যে নীলগাই খাওয়া নবী সাল্লাম নীলগাই খাওয়ার অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি করেছেন জি মোতা নিষেধ করেছেন নারীদের সাথে ওয়ান আকলিল হমরিল আহলিয়াতি আর ঘরের গাধা মানে যেটা গাধা সেই গাধা খাওয়া গাধার গোস্ত খাওয়া নিষেধ করেছেন ইয়মা খাইবারা খাইবারের দিনে মানে খাইবারের যুদ্ধের দিনে খাইবারের যুদ্ধের দিনে তাহলে খাইবারের যুদ্ধ সপ্তম হয়েছে তার আগে গাদা খাওয়া যায় ছিল ইসলাম ধীরে ধীরে নাজল হয়েছে ইসলামের বিধিবিধান হালাল হারাম জায়েজ নাজাজ ফরজ অজেব ধীরে ধীরে নাজল হয়েছে ষষ্ঠ হিজড়ি পর্যন্ত নারীদের পর্দার হুকুম নাজেল হয়নি পর্দা ফরজ করা হয়নি যার ফলে মহিলারা সাধারণভাবে যতটা ঢেকে থাকে ততটাই তারা ঢেকে থাকতো কিন্তু তাদের মাথা খোলা থাকতো চেহারা খোলা থাকতো এরকম হয়তো মুসলিম মহিলারা মাথা ডাকতো কিন্তু চেহারা ডাকতো না আর তারপরে হাত খোলা থাকতো এরকম থাকতো মুসলিম কাফের মহিলারা আরো বেশি একটু খোলা থাকতো হয়তো তো এইরকম ছিল অবস্থা কিন্তু যখন পর্দা হিজাবের আয়াত নাজের হইল তখন নবী সাল্লা সাহাবিয়াত মহিলারা পুরো চেহারা ঢাকতেন হ্যাঁ পুরো চেহারা ঢাকতেন শুধু শুধু আইনান ওয়াহেদা একটি চোখ খুলে তারা রাস্তা দেখতে ঘুমটা টেনে আমাদের দেশের আগের দাদি নানি যুগে মোটা মোটা বড় বড় লম্বা চাদর তখন এই সব পাতলা বোরখার নেকাপ টেকাপ ছিল না কিন্তু তখন বড় বড় চাদর দিয়ে জড়িয়ে থাকতো আর এই ঘুমটা টেনে লম্বা করে টেনে দিত আর একটু কাঁথিয়ে হাঁটতো আর একটা চোখ খুলে দেখতো যারা একটু বয়স্ক মানুষ তারা দেখেছেন হয়তো দেখেছেন এরকম চাদরগুলি জি হ্যাঁ তো নবী সাল্লা সাল্লামের সাহাবি মহিলারা এইভাবে হেজাব ফরজ হওয়ার পর তাহলে ষষ্ঠ হিজড়ি পর্যন্ত চেহারা খুলে এক অপর স্ত্রীকে সবাই দেখতো সাহাবাইকার আমরা উমার এটাকে পছন্দ করছিলেন যে সবাই দেখছে এক অপরের স্ত্রীকে আল্লাহ যদি হেজাবের আয়াত নাজিল করতো চেহারা ঢাকার বিধানটা নাজিল করতো ইত্যাদি তো এই আশা করতেন তো আল্লাহ পাক ওই আয়াত নাজিল করে দিলেন হেজাব দুই বলছিলাম দিন ইসলামের বিধিবিধানগুলি একদিনই সবগুলো নাজল হয়নি এক বছরই নাজল হয়নি ধীরে ধীরে ধীরে নাজল হয়েছে ইসলামের প্রথম যুগে এই ক্ষণস্থায়ী বিবাহ করা যায় ছিল সপ্তম হিজড়িতে তাহলে কি করা হয় খাইবারের বছরে প্রথম হারাম খাইবারের যুদ্ধে সময় নবী সাল্লা সাল্লাম হারাম ঘোষণা করলেন আগের হাদেশে কি পেলাম তার এক বছর পরে তিন দিনের জন্য অনুমতি হয়েছিল আর একটি হাদিস রয়েছে সেটাও শেষ করে নি এই হাদিসটি আখরাজাহ সাবাত সাতজন এমাম বর্ণনা করেছেন গাধা খাওয়া হারাম করেছেন এবং মোতা হারাম করেছেন ইয়ামা খাইবা খাইবারের দিন আখরাজাহ সাতজন এমাম সাতজন এমাম বলতে হাফিজ বিন হাজারের গোলগোল মারামের ভূমিকাতে তিনি তার পরিভাষায় বলেছেন কে কে ছয়টি ছয়টি প্রসিদ্ধ কিতাবের এমাম আর এমাম আহমদ এমাম আহমদ তার মুসনাদে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি মেজি মাজা এই সাতটি কিতাবে রয়েছে এই হাদিস তো সাতটি কিতাবের একটি কিতাবকে তিনি ব্যতিক্রম বলছেন ইল্লা আবা দাউদ আবু দাউদে এই হাদিসটি নেই তারপরে হাদিসটি দেখেন ওয়ান রবি ইবিন সাবরাতান আবি রবি ইবিন সাবরা তার পিতা সাবরা থেকে বর্ণনা করছেন আন্না রাসুল আল্লাহ কালা নবী সাল্লাহ বললেন ইন্নি কুন্তু আজেন্ত লাকুম ফিল ইস্তিম তাই মিনান্নে সাহে আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নারী সম্ভোগের মানে মোতার বিবাহের টেম্পোরারি বিবাহের জন্য তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নিঃসন্দেহে আল্লাহ রবুল্লা আলমিন এটিকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত এখন হারাম হয়ে গেছে তাহলে বোঝা গেল যে আগে কি ছিল হালাল ছিল তারপরে কি করা হয়েছে হারাম করা হয়েছে জি ফামান কানা ইন্দাহ মিনহ সেই সুতরাং কারো কাছে যদি এইরকম রকম কোন মহিলা মোতার বিবাহে থাকে তাহলে ফাল ইয়খিল সাবিলাহা তার রাস্তা যেন ক্লিয়ার করে দেয় মানে তাকে ছেড়ে দেয় তাকে বিদায় করে দেয় আর রাখতে পারবে না শরীয়ত সম্মত বিবাহ ইজাব কবুল আর তাতে আপনার মোহর ইত্যাদি দিয়ে বিবাহ করতে হবে আর না হলে এইরকম যদি নেকাহে মোতা টাকার বিনিময়ে এতদিনের জন্য তোমাকে রাখলাম এইরকম কারো কাছে থাকে তো যেন তার রাস্তা ছেড়ে দেয় ওয়ালা তা খোঁজু এজা আতেই তো মোহন্না আর তাদেরকে কোনো কিছু যদি উপঢৌকন দিয়ে থাকো তাহলে সেগুলি তোমরা বা টাকা পয়সা দিয়ে থাকো ফিরিয়ে নিও না যা দিয়েছ দিয়েছ হয়তো আরো এক মাস দুই মাসের জন্য চুক্তি ছিল আর টাকা পুরোটার পেমেন্ট করে দিয়েছো আরে আমি তো দিয়েছিলাম দুই তিন মাসের জন্য এখন তো হারাম হয়ে গেল তার টাকা ফিরিয়ে নি না আর ফিরিয়ে না চলবে না দিয়েছো দিয়েছো যাও ওয়ালা তাহুজু আর তোমরা নিতে পারবে না তো মহিলাদেরকে কোনো কিছু যদি দিয়ে থাকো ধন সম্পদ বা মুসলিম হাদিস মুসলিম রয়েছে সবগুলি হাদিস মুসলিমে আছে না হয় বোখারি মুসলিমে আছে আর না হলে এই ছয়টি কিতাবে আছে আবু দাউদ ছাড়া সবগুলি প্রসিদ্ধ কিতাব রয়েছে এই হাদিসটি আবু দাউদে রয়েছে তো রয়েছে ইবিনে মাজাতে রয়েছে মোসাদ আহমদ রয়েছে ইভিনে হেব্বানে রয়েছে এই ছিল মোতা সম্পর্কে হাদিসগুলি সবগুলি হাদিস দ্বারা বোঝা গেল যে বিবাহ মোতা কি হয়েছে হারাম হয়েছে কখন হারাম হয়েছে এই মর্মে দুই রকম হাদিস পেলাম একরকম হাদিস পেলাম যে খয়বারে সপ্তম হিজড়িতে খয়বারের সময় আর এক হাদিস পেলাম যে অষ্টম হিজড়ি শেষ দিকে যখন হোনাইনের পর আওতাস পেল তখন তিন দিনের জন্য অনুমতি দিয়ে আবার চিরকালের জন্য হারাম করা হয়েছে একদল বলছেন যে মোতা প্রাথমিক হারাম করে দেওয়া হয়েছিল হারাম করে দেওয়া হয়েছিল খাইবারে আর তারপরে যখন আওতাসের সময় দেখা গেল যে অনেক দিন হয়ে গেল মক্কা আশাইদের আর তারপরে মক্কা বিজয়ের পরে আবার হোনাইন এসেছে হনাইন থেকে আবার আওতাসে এদের প্রয়োজন রয়েছে তখন নবী করিম সাল্লাম আল্লাহ পাকের ওহির ভিত্তিতে তিনি অনুমতি দিয়েছিলেন তিন দিনের জন্য আওতাসের বছর তারপরে চিরকালের জন্য হারাম করা হয়েছে আর দল বলছেন না অনুমতি দেননি নবী সাল্লাহ ইসলাম অনুমতি দেননি বরং সেটাকে অকাট্য করা হয়েছে হারাম করে দেওয়া হয়েছিল খাইবারেই কিন্তু অনেকে হয়তো জানতো না আর এখানে অনেক মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল নতুন তারাও এসেছে মুসলিমরা এসছে দূর দূরান্ত থেকে অনেকে এসছে যারা হয়তো এই মশলা জানেনি আর তখন তো এইরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না যে সবাইকে জানানো সম্ভব হবে তো হয়তো অনেকের কাছে সংবাদ পৌঁছেনি সুতরাং অনেকে হয়তো এই এই মোতার কাজ করছিল সেই জন্য নবী করিম সাল্লাম আবার সেই কথাটি রিপিট করেছিলেন যে এটা হারাম করা হয়েছে তাহলে মাঝখানে আর অনুমতি দেওয়া হয়নি এইরকম কথা অনেকে বলেছেন মোতার বিবাহ সংজ্ঞা কি এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আন্নার রাজুল এতাজাউল মার আতা মুদাতিন মালুমা ও মজহুলা কোন পুরুষ কোন মহিলাকে বিবাহ করবে নির্দিষ্ট একটা সময়ের জন্য অথবা অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু চিরকালের জন্য না তোমাকে সবসময় রাখবো না যতদিন মন হবে তোমাকে রাখবো আর না হলে তোমাকে ছেড়ে দেবো অথবা কি করলো নির্দিষ্ট করে দিল এক মাস দুই মাস এক বছর দুই বছরের জন্য ও রাফেজিদের কাছে এই মোতার বিবাহের সিস্টেম হচ্ছে ভাষ্যকার বলছেন মক্কাতুল মুখার কাজী শেখ আল বাসাম হিয়া নিকাহন টেম্পোরারি বিবাহ বে আমাদিন মালুম নির্দিষ্ট একটা সময়ের জন্য বা অজ্ঞাত সময়ের জন্য ফিক্স করেনি যে কতদিন কিন্তু এটা জানা আছে যে আমার যতদিন মন হবে রাখবো তারপর ছেড়ে দেবো অগায়াত আর খুব বেশি যদি এটা হয় সেটা হচ্ছে ৪৫ দিন তাহলে শিয়াদের কাছে যদি সময় নির্ধারণ নাও করে নির্দিষ্ট না করে ৪৫ দিনের বেশি রাখতে পারবে না তারপরে নতুন আবার করবে নতুন আবার করবে আবার শিয়াদের ধর্মে যত নাবালিকার সাথে মতা করবে তত বেশি সব এই জন্য আমার কাছে একটি কিতাব আছে লিল্লাহ আলী তারিখ আল্লাহর জন্য এবং ইতিহাসের জন্য তো সেই কিতাবটি লিখেছে একজন মৌসবি ইরাকের বড় আয়াতুল্লাহ যেমন মানে খোমাইনি আয়াতুল্লাহ ছিলেন না আয়াতুল্লাহ মানে বড় আল্লামা ওদের আমাদের সমাজে যে আল্লামা বলে বা ইমাম ধরেন বা মহাদ্দেশ তো শিয়া রাফিজিদের কাছে যে বড় যে ধর্মগুরু সে হচ্ছে আয়াতুল্লাহ হ্যাঁ আল্লাহ নিদর্শক তো এই আয়াতুল্লাহ খোমাইনির বন্ধু একবার ঘনিষ্ঠ বন্ধু এই মৌসবি ইরাকের লোক ছিল সে যখন হেদায়ত হলো শিয়া থেকে আহলুসন্না হয়ে গেল হেদায়ত আল্লাহ পাক হেদায়ত করেছেন তাকে তখন যেহেতু ঘনিষ্ঠ বন্ধু আয়তুল্লাহ খোমাইনি খবিস ছিল সেজন্য তার বেশ কিছু ঘটনা তাতে উল্লেখ করেছে নাবালিকা সাত বছর আট বছরের মেয়ের সাথে আয়তুল্লাহ খোমাইনি জি এই নিকাহমতা করত আর তার বিভিন্ন ঘটনা তার হোটেলের আর বিভিন্ন উল্লেখ করেছে আমার কাছে সেই কিতাব আছে জি এই হলো শিয়া রাফেজি আর আয়াতুল্লাহদের ধর্ম জি সাহাবাই কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবাই কেরামদের কাছে নবী সাল্লাম চিরকালের জন্য হারাম করে দিতেন এই সংবাদটা বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি যার ফলে তারা মনে করতেন যে নবী সাল্লাম একবার খাইবারে নিষেধ করেছেন আবার তারপরে এক বছর পরে আওতাসের যুদ্ধ হনায়নের পরে তখন তিন দিনের জন্য ছাড় দিয়েছেন তার মানে যদি জরুরি হয় তাহলে জায়েজ হতে পারে এইরকম মত পোষণ করতেন কিছু কিছু সাহাবাই কেরাম আর তারপরে তারা ফিরে আসেন তাদের একজন অমিন ইবিন আব্বাস ভাষ্যকার বলছেন আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ প্রখ্যাত সাহাবি প্রখ্যাত মুফাসির তাহলে বোঝা গেল যে বড় আলেম হইলেই যে সব মাসলা জানা থাকবে আর সবটাই আমি ঠিক বলবো এটা নয় আর একটা ভুল হয়ে গেলে সবগুলি আপনি ছেড়ে দেবেন এটা আপনার মূর্খামি একটা দুটা পাঁচটা ভুল হলেই আপনি সবগুলি ছেড়ে দেবেন একটা দুটো পাঁচটা ভুল আবার যদি আকিদার ক্ষেত্রে হয় সাবধান যার রাস্তায় হচ্ছে বিদাতি রাস্তা আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত তার কাছ থেকে দিন নেবেন না কিন্তু আকিদা সহিশুদ্ধ থাকার সাথে সাথে মাসলা মাসাইলে কিছু ভুল ভ্রান্তি হয়েছে যেমন ইমাম আবহানিফা হানিফা শাফি আহমদ বা আজকালকার বড় বড় আলেম আলামা তাদের নাম দিয়ে এক একটি মাসলা বলবো না সাধারণ মানুষদের জন্য কিন্তু তাদের বেশ কিছু মাসলা মাসাইল ভুল হয়েছে কতক মাসলা মাসাইলে আলবানী সাহেবের ভুল হয়েছে কতক মাসলা সাহেবিন বাজার বাজের ভুল হয়েছে কত মাসলা মাসাইলে বিন ভুল হয়েছে হইতে পারে এত বড় আলেম হওয়া সত্ত্বেও তার মানে এই নয় যে তাদের হাজার হাজার আর লাখ লাখ মাসাইল আর দিনের খেদমতের ক্ষেত্রে আমাদের অনিয়া হয়ে যাবে বলতে এত বড় আলেম আর এই ফতুয়া দিয়েছেন এটা কেমন কথা হইল আরে মানুষ মানে ভুল হবে এটাই প্রমাণ করে যে মানুষ অসম্পূর্ণ হ্যাঁ মানুষ কেউ সম্পূর্ণ না এটা প্রমাণ করে একমাত্র পূর্ণতা আল্লাহ আবুল আলমিনের জন্য আল্লাহ তিনি ভুল করেন না আল্লাহ ছাড়া যে কেউ ভুল করতে পারে আম্বিয়া রসুলগণ এই জন্যই ভুল করেন না যে তাদের কাছে ওই আসে সংশোধন করে সংশোধন না করে তাদের দ্বারা ভুল হয়ে আর যখনই ছোটখাটো ভুল হয়েছে তখন আল্লাহ কি করেছে তাদের সংশোধন করে দিয়েছেন ওহি দিয়ে তারপরে ভাষ্যকার ফাঁকাদ রাজ ইবিন আব্বাস তারপরে প্রত্যাবর্তন করেন ওয়াকাল আবি তাহারিম আর তারপরে না মোতা হারাম হয়ে গেছে এই মত তিনি পোষণ করেন সোম্মান আকাদা ইজমাউল মুসলিমিন আলা তাহরিমেহা তাহরিমান মোয়াব্বাদান মুতলাকান তারপরে সমস্ত মুসলিমদের ইজমা হানাফি শাহি মালিকি হাম্বেলি সমস্ত আহলে সোনাতাল জামাতের ইজমা ঐক্যমত রয়েছে যে নেকাহে মোটায় টেম্পোরারি বিবাহ হারাম চিরকালের জন্য কেমত পর্যন্ত আর কোন রাস্তা নেই যতই নিরুপায় হোক না কেন আমি আর থাকতে পারছি না আমি আর বিবাহ ছাড়া স্ত্রী ছাড়া থাকতে পারছি না তো আপনার জন্য রোজার রাস্তা আছে হ্যাঁ রোজা রাস্তা আছে রোজা রেখেও যদি আপনার না হয় অবশ্যই হবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন মাসে আরো তিনটি রোজা রাখেন সপ্তাহে দুটো করে রোজা হইলে চার সপ্তাহে চার দুগুণ আটটি হয়ে যায় আর মাসে তিনটি রোজা তো আট তিনে এগারোটি রোজা হয়ে যায় তিন ভাগের এক ভাগ রোজা হয়ে যায় ইনশাআল্লাহ তালা তাতে আপনার উত্তম চিকিৎসা হবে আর না হলে স্ত্রীর সাথে আপনার এই রুজি আর চাকরি বিদেশ আপনি ছাড়েন আর গিয়ে স্ত্রীর সাথে থাকেন আপনি কে বলছে যে বিদেশে থাকতে হবে ডাল ভাত খাবেন অনেক ভালো কোনা থেকে বেঁচে থাকার জীবন আপনার ইমাম ইবিনে তাইম রহমতুল্লাহ শেখুল ইসলাম বলছেন আর রেওয়ায়াতুল মোতাওয়াত মোতাওয়াতিয়াতুন আলা আল্লাহ তাআলা হারাম আল আতাবাদা বাদা লেহা আল্লাহ রবুল আলমিন মুতার বিবাহকে হালাল করার পরে হারাম করেছেন সমস্ত হাদিসগুলি এই ক্ষেত্রে এক রকমের কোন হাদিসে বিরোধ নেই পরস্পর বিরোধী কোন হাদিস নেই যে কোন হাদিস দ্বারা আপনি জায়জ করবেন ওয়াসওয়াব আর সঠিক মত হচ্ছে হারাম করে দেওয়ার পরে এই মোতাকে আর হালাল করা হয়নি ও আন্নাহা লম্মা হর্রেমাত আমা ফাথে মাক্কাতা মক্কা বিজয়ের বছর যে হারাম করা হয়েছে মানে মক্কা বিজয়ের হইল রমজান মাসে আর তারপরে সওয়াল জিল কাদা মাসে যে আওতাসের যুদ্ধে হারাম করা হইল লম তাহিল্লা বাদা জালিকা এরপরে কখনো হালাল করা হয়নি কখনো হালাল করা হয়নি এমাম কর্তুবী রহমতুল্লা আলে বলছেন মোতার বিবাহ সম্পর্কে আর রেওয়ায়ত কুল্লাহ মুতাফিকাতুন সমস্ত হাদিসগুলি একরকম একমত কি এই বিষয় আন্না জামানা এবাহাতিল মুত আতিলামিয়াতুল মোতার বিবাহ যে বৈধ করেছেন রসুল্লাহাম এই সময়কালটা বড় দীর্ঘকাল ছিল অল্প কিছু সময়ের জন্য হালাল করা হয়েছিল জায়েজ করা হয়েছিল ওয়াইন্না হর্রেমাত বাজা লেখা আর এরপরে মুতার বিবাহ টেম্পোরারি বিবাহকে হারাম করা হয়েছে তারপরে সালাফ আগের অলামারা আর পরবর্তীকালে সমস্ত আলামা একমত যে মোতা হচ্ছে হারাম ইল্লা মানলা একমাত্র ওরাই বিরোধিতা করেছে যারা এইসব হাদিসের তোয়াক্কা করেনি পরোয়া করেনি ভ্রুক্ষেপ করেনি মিনার তারা হচ্ছে শিয়া রাফেজি শিয়া রাফেজি তারাই এ নিকার বিবাহকে জেনাকে সবাবের কাজ মনে করে জেনাকে সবাবের কাজ হিন্দুও করে না রুচিশীল হিন্দু আরে হিন্দুর বাড়ি জেনা হইতে পারে কিন্তু কেউ বলবে না যে জেনা ব্যবচার করাটা কোন পুণ্যের কাজ বলবে হ্যাঁ ইহুদি খ্রিস্টানও বলবেন ইহুদি খ্রিস্টান জেনা অহরহ ডাল ভাত হয়ে গেছে হ্যাঁ তাদের খাওয়া দাওয়া চাইতে হতে জেনা বেশি এই যে পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাস আর তাদের বড়দিন গেল এতে দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবচার হয় আর সবচেয়ে বেশি মদ পান করা হয় জি এটা পশ্চিমা দেশের লোকদের সাক্ষী সবচেয়ে বেশি এই দুটি পাপ হয় মদ এত বেশি খাওয়া হয় যেটা সবচাইতে নিকৃষ্ট হারাম অমুল খাবাইস সমস্ত পাপের জড় যেটাকে বলা হয়েছে হাদিসে আর সবচেয়ে বেশি অশ্লীল কাজ এতে হয় পক্ষান্তরে দিন ইসলামের উৎসবের দিন কত সুন্দর দেখুন ঈদুল ফেতের আমরা এবাদত বন্দী করি ঈদুল আজহাতে আমরা এবাদত বন্দী করি হাজিরা হজের অধিকাংশ কাজগুলি সারে আর যারা হজে না যেতে পারে তারা ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ পড়ে আর তারপরে কুরবানি জবাই করে আল্লাহ নৈকট্য লাভ করে দেখেন তাহলে এতেই বুঝতে পারছেন যে কোনটা আল্লাহর নাজলকৃত সত্য দিন আর কোনগুলি রোহিত ক্যান্সিল বাতিল দিন ওগুলো হচ্ছে বাতিল ধর্ম ধর্মের সাথে শুধু তার নামের সম্পর্ক রয়েছে বিকৃত ধর্মের সাথেও সম্পর্কটা তাদের আসল সম্পর্ক নেই নামে মাত্র খ্রিস্টান নামে মাত্র ইহুদি কিন্তু আসলে তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই বেশ একটা সংকেত যে আমরা কি খ্রিস্টান ব্যাস আর কিছু না এমনকি গবেষক ওলামারা বলছেন খ্রিস্টান ধর্মেও ইয়ে, মদ হালাল নয় খ্রিস্টান ধর্মেও শুকুর হালাল না সোর হচ্ছে শুকুর হচ্ছে তাদের প্রধান খাদ্য খ্রিস্টান ধর্ম ইসা আলি সাল্লামের নিয়ে আসা ইনজিলের ধর্মে তাওরাতের ধর্মে শুকুর হালাল নয় মদ হালাল নয় কিন্তু খ্রিস্টানদের কাছে এগুলি হচ্ছে প্রধান খাদ্য প্রধান পানি আশা করি যারা খ্রিস্টান তারা এসব কথা জেনে শুনে এবং গবেষণা করে তারা দিন ইসলামের দিকে এবং আল্লাহ পাক রবুল আলম নাজুল নাজলকৃত বিধানের দিকে ফিরে আসবে আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত ভাষ্যকার বলছেন যে এই হাদিসের যে প্রথম হাদিসটি প্রথম হাদিস আটশো ষাট নম্বর যেটি সালমা বিন আকুয়ার হাদিস বলছি আদুল্লাহ আল্লাহ তাহারিম মতো আমা আওতাস আওতাসের বছর মোতাহারাম করা হয়েছে সওয়াল সওয়াল মাসে মিন আম সামানিয়াতা মিন আল হিজরা অষ্টম হিজরির সওয়াল মাসে ওয়ান্না রোকসাতা ফিহা সালাসাত আইয়াম ফাকাত আর সেখানে মাত্র তিন দিনের জন্য ছাড় দিয়েছেন রসুল্লাহাম তারপরে হারাম করা হয়েছে তারপরে হাদিসটি থেকে প্রমাণিত হয় তারখিস মোতার ছাড় দেওয়া হয়েছে তাহলে আসল হচ্ছে যে মোতা ইসলাম নয় কিন্তু ছাড় দেওয়া হয়েছিল কেমত পর্যন্ত চিরকালের জন্য হারাম করে দেওয়া হয়েছে এই ছাড়ের পরে তারপরে হাদিস প্রমাণ করে যে আলা ওজুবিল ইকলাফিল হাল আনহাজ রোকসা নবী সাল্লা বললেন যে যার কাছে মোতার স্ত্রী আছে মোতার মহিলা আছে যেন সাথে সাথে ছেড়ে দেয় হ্যাঁ এই নির্দেশ দিয়েছেন তার মানে মোতার আর কোন অবকাশ ইসলামে নেই এমন নবী রহমতুল্লাহ আলাই বলছেন এই মর্মে আসাহি আল মুখতার আন্না তাহরিম আল মোত কানমারাতাইন মোতা আরাম এবং হালাল করা দুইবার ঘটেছে দুইবার ঘটেছে ওই যে দুই রকম হাদিস সামনে রাখলে মনে হয় যে দুইবারই ঘটেছে কি ওয়াকানাত হালালান খাইবলা খাইবার খাইবারের আগে হালাল ছিল খাইবার যুদ্ধের আগে হালাল ছিল সোম্মা মাতে আমা খাইবার খাইবার যুদ্ধ সপ্তম হিজড়িতে খাইবার যুদ্ধের সময় হারাম করা হয়েছে সোম্মা অবিহাত ইয়ামা ফাতে তা মক্কা বিজয়ের বছরে হালাল করা হয়েছিল সেটা ছিল আওতাসের যুদ্ধের দিন আর মক্কা বিজয় আওতাসের যুদ্ধ কাছাকাছি সময় রমজান আর সওয়াল এই সময়গুলিতে হয়েছে তারপরে তিন দিন এই বৈধতা থাকার পরে চিরকালের জন্য কেয়ামত পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে এই হচ্ছে ইমাম নবী রহমতুল্লাহ আলহের বক্তব্য এছাড়াও বেশ কিছু আলামাদের নব সিদ্দিক হাসান খান ভোপালী তার রৌজা নদিয়া একটি কিতাব রয়েছে তার বক্তব্য উল্লেখ করেছেন একই বিষয়ে সুতরাং এখানে আমাদের আলোচনা এই মতা সম্পর্কে শেষ করছি আর সময় অনেকটা এগিয়ে চলে গেছে এজন্য দুঃখিত তার আগে আমাদের তফসির হয়েছে তাতে সময় নিয়েছে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে এখলাস দান করেন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের যেন কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দান করেন এবং আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে নেক জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবের সমস্ত গুণা থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাক মাচক্ত সাল্লাতের হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আখেরাতে পরকাল আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস যেন দান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ ওয়া